আমাদেরকে হকের কথা বলার কারণে হাতেমবাগ মসজিদ থেকে হিজরত করে নিজস্ব প্রতিষ্ঠান মার্কাজুল ওলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার সালাতের পূর্বে খোতবা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ মহান সুবহান দরবারে শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় দিনের পথে বাধা বিপত্তি এ বিষয়ে আলোচনা পেশ করেছিলাম আজকেও তার দ্বিতীয় অংশ যুগে যুগে যারা তাওহিদের দাওয়াত দিয়েছেন হকের কথা বলেছেন তাদের উপরই জালিম শাসক এবং এক শ্রেণীর ধর্মীয় যাজকেরা তাদের বিরুদ্ধে খেপেছে তাদেরকে জুলুম নির্যাতন করেছে কোরআনুল করিমের সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আফসোস বান্দাদের উপর তাদের নিকটই যখনই কোনো রসুল আগমন করেছেন তারা তার সাথেই উপহাস করেছে বিদ্রুপ করেছে ওরানের এই আয়াতে স্পষ্ট করে দেয় যুগে যুগে যে কেহ যত নবী রাসুলেরা হকের কথা বলেছেন আল্লাহর বাণী প্রচার করেছেন তাদেরকেই তার কম তার জাতি শাসক এবং যাজক গোষ্ঠী মেলে তাদের উপরে নির্যাতন করেছে উপহাস করেছে মজাক করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয় সর্বশেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামও যখন মক্কার মুশ্রেকদের সামনে তাউহিদের বাণী প্রচার করলেন যে বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে মক্কার কাফেরেরা এমনিতে আল্লাহকে অস্বীকার করত না মক্কার কাফেরা আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আসমান থেকে বৃষ্টিদাতা ফসলদাতা আসমান ও জমিন থেকে রিজিক দাতা এই বিষয়গুলোকে মক্কার কাফেররা কখনোই অস্বীকার করে নাই তারপরেও তারা কেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের বিরুদ্ধে খেপেছিল একটাই অপরাধ ছিল তিনি বলেছিলেন কোলো ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ আছেন তিনি সৃষ্টিকর্তা তিনি রক্ষাকর্তা তিনি পালনকর্তা তিনি রিজিকদাতা এতটুকু বিশ্বাস করলেই চলবে না বরং তোমাদেরকে ঘোষণা করতে হবে সাধু আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই আল্লাহ ছাড়া কোন আইন বিধান দেওয়ার মালিক নেই আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক নেই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কার অনুগত্য করা চলবে না এই জমিনের মালিক যিনি আনুগত্য চলবে একমাত্র তার এ বিষয়টা ক্লিয়ার হতে হবে এটাই ছিল আল্লাহ রাসুল সাল আলহি মূল দাওয়াত আপনি মনে করুন আপনি একটা কারখানার মালিক এক লক্ষ কর্মচারী আপনার অধীনে কর্মরত কারখানার মালিকেরা যদি জানে যে আপনি এই কারখানার মালিক আপনার ক্ষমতা এখানে চলবে তারপরে আপনি যা বলবেন তা তারা মানবে আর যদি তারা আপনাকে চিনতে না পারে আপনি কোনো হুকুম দিলে তা মানবে না ঠিক তেমনি ভাবে লাহা মানে হচ্ছে এই আসমান এবং জমিনের কারখানা চন্দ্র সূর্যের কারখানা গোটা সৃষ্টির কারখানার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ লিল্লাহি মুলকুস ওয়াল লাহু গোটা আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবাহান এবারে মালিকানা যখন বুঝতে পারলেন আপনি যখন বুঝতে পারলেন আপনার ঘরের মালিক আপনার বাপ বাপকে ভয় করে কিনা সন্তানরা বাবার কথা মতো চলে কিনা বাবার কথাই এই সংসার চলবে আর কথা চলবে না যখন আপনি বুঝতে পারলেন কারখানার মালিক অমুক তার কথা আপনি মানেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ প্রথমে তার মালিকানা তিনি এই আসমান জমিন এই সব কিছু একচ্ছত্র মালিক একথা প্রমাণ করে এরপরে হুকুম দিয়েছেন যিনি এবারে মালিক হুকুম চলবে তার আলা আলাহুল খলকুয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবলমাত্র তার কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমী শুধু এ পর্যন্তই ক্ষান্ত করেন নাই আরো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল আনফুসিহিম কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে ইমানের দাবি করবে তখন কোন মমিন পুরুষ অথবা কোন মমিন স্ত্রীর জন্য অধিকার নেই মা কান মোমিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহর রাসুল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন ফয়সালা দেন হুকুম দিয়ে দেন সেক্ষেত্রে কারো অধিকার নেই নিজেদের পক্ষ থেকে এটা গ্রহণ করা না করা মানা না মানা আর কোন এখতিয়ার থাকতে পারে না এরপরে আল্লাহ তারা আরো স্পষ্ট করে দিয়েছেন ফালা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك না কখনো নয় তারা মমিন হতে পারে না যতক্ষণ না আপনাকে তাদের পারস্পরিক বিবাদে বিচারক না মানবে আপনার কাছে বিচার ফয়সালা না নিয়ে যাবে এরপরে আপনি যে বিচার করবেন সে ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব কোনো সংশয় থাকতে পারবে না ওয়ুসাল্লিমু তাসলিমা এবং তারা সম্পূর্ণরূপে মেনে নিবে এটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মমিন হতে পারে না আল্লাহ কসম করে বলেছেন ফালা রব্বিকা না আপনার রবের কসম সে মমিন হতে পারে না এরপরে আল্লাহ তারা বলেছেন আলম তারাইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে যে তারা ইমান এনেছে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আপনার পূর্বের নবীদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর প্রতি তারা ইমান এনেছে এই দাবি করে অথচ তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে বিচার ফয়সালার ক্ষেত্রে আর আপনার কাছে যায় না বিচার ফয়সালার ক্ষেত্রে ইমাম সাহেবের কাছে যায় না কোরআন হাদিসের কাছে যায় না বিচার ফয়সালার জন্য যায় মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে বিচার ফয়সালার অধিকার দিয়েছে সাংসদদেরকে বিচার ফয়সাল অধিকার দিয়েছে একদল ইংরেজদের দালালদেরকে বিচার ফয়সালা দিয়েছে কাফের মসজিদদের হাতে তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে আল্লাহ সুবাহ বলছেন শয়তান ওদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায় এই পদের যারা মুসলমান ইমানদার দাবি করে আপনি কি তাদেরকে দেখেন নাই এই মোমিন কারা যাদেরকে আল্লাহ খোঁচা দিয়ে বলেছেন এই লোকগুলোকে আপনি দেখেন নাই সেই লোকগুলোই যুগে যুগে ইসলামের দাবিও করেছে ইসলামের বাধাও সৃষ্টি করেছে আলী রাজি আল্লাহ তালু সেজন্যই বলেছেন ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়াহবারু ওয়ারহবানুহা এটা আবার বানানো কোনো কবিতা নয় বাংলাদেশ কমি মাদ্রাসাগুলোতে হেদায়তুন্নাহু জামাতে একটা আরবি সাহিত্যের কিতাব পড়ানো হয় তালিমুল মুতা আল্লিম তার ভেতরে এই কবিতাটা আনা হয়েছে আলী রাজি আল্লাহ তালু বলেছেন ওয়াহাল আফসাদাদ্দিন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন যুগে যুগে আল্লাহর দিনকে অন্য কেউ কি ধ্বংস করতে পেরেছে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষেরা ধ্বংস করেছে এক প্রকার হচ্ছে শাসক শ্রেণী আর এক প্রকার হচ্ছে সেই শাসকদের পাঁচটা গোলাম আল্লাহর কালামকে যারা পরিবর্তন করেছে আল্লাহর কালামের ওই অংশ বলে যে অংশ বললে তাগুতেরা নাখোশ হয় না যে অংশ বললে খেপে যায় না যে অংশ বললে ওদের সঙ্গে কোনো সংঘাত হয় না সেই অংশ তারা বলেছে এই লোকগুলোই যুগে যুগে যারা হকের সাদা বলন্দ করেছে হকের দাওয়াত দিয়েছে আল্লাহর কালামকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা বলেছে তারাই কেবল ওদের বিরোধিতা করেছে ওদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে কোরআনুল করিম সুরা ইব্রাহিমের তেরো নম্বর আদালত তারা বলছেন কাফারুল যারা কাফের আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে তারা রসুলদেরকে বলতো লানুখরি জান্নাকুম্মিন আরদিনা প্রথম কাজ আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব আমাদের মসজিদ থেকে বের করে দিব আমাদের মাদ্রাসা থেকে বের করে দিব কোরআনে স্পষ্ট করে বলেছে লাতুখরি জান্নাকে অবশ্য অবশ্যই আমরা বের করে দেব তোমাকে মিন আরো দেনা আমাদের জমিন থেকে অথবা তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসবে আমাদের মিলাদ পড়বে আমাদের দাওয়াত খাবে আমাদের তাবিজ লেখবে আমাদের জন্য কোরআন শরীফকে প্লেটে লিখে দিবে ধুয়ে দিয়ে খাবো এই কাজগুলো করবে তাহলে আমরা তোমার বিরোধিতা করব না আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা ফাআউহা ইলাইহিম রাব্বুহুম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন খবরদার ভয় পেও না তোমাদেরকে ওরা বহিষ্কার করতে পারবে ঠিকই তোমাদেরকে জুলুম নির্যাতন করবে ঠিকই জেনে রাখো ফাউহা ইলাইহিম রাব্বুহুম আল্লাহ রাব্বুল আলমিন তখন সেই নবী রসুলদের প্রতি ওহি করেছেন লানুহলি কান্না জালিমিন আমি অবশ্য অবশ্যই এই জালিমদেরকে অত্যাচারীদেরকে অবশ্য অবশ্যই ধ্বংস করে ছাড়ব টিকতে পারে না এই দুনিয়ার কোন জালিম আল্লাহ বলেছেন লানুহলি কান্না অবশ্য অবশ্যই আমরা ধ্বংস করে দিব আর জালিমিন জালিমদেরকে সুরা ইব্রাহিম তেরো নম্বর আয়াত কিন্তু আল্লাহ তালা একটু মমিনদেরকে পরীক্ষা করেন আল্লাহ তালা কোরআনুল করিমে এই লোকগুলোর চরিত্র আরো সুন্দর করে তুলে ধরেছেন সুরায় বাকারার সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তারা বলছেন আফাকুল্লামা জাকুম রাসুলুম বিমা লা তাহুয়া ফুসুকুম যখনই তোমাদের কাছে রাসুলগণ এমন বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন যা তোমাদের মনে ভালো লাগে না পর্দার বিধান ভালো লাগে না আদালতে আল্লাহর আইন বিচার চলবে ভালো লাগে না সংসদে আল্লাহর বিধান চলবে ভালো লাগে না সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলবে এটা ভালো লাগে না এইটা যখন নিয়ে আসে আল্লাহ তালা বলছেন লা তাহুয়া আংফুসুকুম ইস্তাকবারতুম তখনই ওরা হটকারিতা করে আর যদি ওদের মন মতো বলে যে অংশ বললে ওরা নাখোশ হবে না যে অংশের সঙ্গে ওদের সাথে সংঘাত সেই অংশ যদি তুমি এড়িয়ে যাও চুপ থাকো তাহলে আর তোমার সাথে তাদের কোনো সংঘাত নেই আল্লাহ তারা বলছেন যখনই তাদের মনের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের চাহিদার বিরুদ্ধে তাদের দেশ সমাজ এবং জাতির যে অপকর্মগুলো আছে এগুলোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না বলবে অতক্ষণ পর্যন্ত তারা বিরোধিতা করে না আর যখনই তাদের ইচ্ছা যেটা হয় তাদের প্রবৃত্তি যেটা চায় এর বিরুদ্ধে যখনই কথা বলেছে তারা কতকগুলোকে তো মিথ্যাবাদী বলেছে আমাদের রাসুল সাল্লাহ মিথ্যা বলেছে সাহেরুন কাজাব জাদুকর মিথ্যাবাদী যে রাসুল সম্পর্কে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কার কাফেররা সাক্ষী দিয়েছিল আল আমিন সত্যবাদী আর সেই নবী যখন হকের দাওয়াত দিলেন তাও সেইদের দাওয়াত দিলেন তখনই সঙ্গে সঙ্গে লোকেরা গালি দিল সাহেরুন কাজাব আমার কিতাবুল ইমান আমি লিখে দিয়েছি এক শ্বাসে দুই গালি এই গালি দিতে আর মুখে বাজে নাই চিন্তা করে নাই এই লোকটা আমাদের মাঝে চল্লিশ বছর পর্যন্ত অতিক্রম করেছে কখনো মিথ্যা কথা বলে নাই আর যখনই তাকে লাইল্লাহর কথা বলতে শুনল তখনই বলে ফেলল সাহেরুন কাজাব এরপরে তাওহিদের দাওয়াত যত বেগবান হচ্ছে গালির সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে এরপরে আমাদের রসুল সাল্লামকে শাহর মজনুন পাগল উম্মাদ কবি বলেও তারা ডেকেছে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন তোমরা এক দলকে তো হত্যা করেছ আর এক দলকে মিথ্যাবাদী বলেছ শুধু এ পর্যন্তই নয় যারা হকের কথা বলে তাদেরকে এই জাতীয় লোকেরা নিজেদের সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য অমঙ্গল মনে করে সৌরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুর আর আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা সে কথাই বলেছেন অলু ইন্না না বিকুম লাইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আদাবুন আলিম ওহে তাওহিদবাদী মুসলিম ভাইয়েরা পরিষ্কার করে জেনে রাখো তারা বলল ইন্না তাতাইয়ার না বিকুম আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি অকল্যাণ মনে করি অশুভ মনে করি লাইল্লাম তাহু যদি তোমরা এই তৌহিদের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো হকের দাওয়াত দেওয়া থেকে বিরত না থাকো লানার জুমান্নাকুম আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তারাঘাত করব পাথর ছুড়ব ওলাইয়ামাসান্নাকুম মিন্না আদাবুন আলিম আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে চরম কষ্টদায়ক শাস্তি বর্ষিত হবে বোঝা গেল যুগে যুগে যারা এই হকের কথা বলেছে তাদেরকেই তৎকালীন কাফেরা ওই সময় ফেরা অন্য মুরুদের আবু আবুল হাবরা যুগে যুগে তাদেরকে পাথর আঘাত করেছে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার থেকে মুক্ত ছিলেন না আপনারা জানেন আজকে আমাদের হাজি সাহেবরা মক্কা যায় কারো কারো তায়েফ যাওয়ার সুযোগ হয় তায়েফে গেলে যারা আপনারা দেখবেন এক জায়গায় পরাপর তিনটা মসজিদ স্থাপন করা হয়েছে ছোট ছোট মসজিদ এই মসজিদগুলো ইতিহাস হয়ে আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কার কুফফারদেরকে দাওয়াত দিলেন তারা সাড়া দিল না রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম ভাবলেন পাশি তায়েফ সেখানে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে হয়তো তারা গ্রহণ করতেও পারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন সর্দারদের সঙ্গে সাক্ষাৎ করে দিনে দাওয়াত পেশ করলেন তিন দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন একটা লোক হেদায়ত গ্রহণ করল তো নাই বরং তারা তাদের দুষ্ট ছেলেদেরকে বলল এই লোকটা পাগল আমাদের এলাকায় এসেছে আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করার জন্য আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি সেগুলোকে গালবন্ধ করার জন্য তোমরা এই পাগলকে দেখা মাত্র পাথর ছুটতে থাকবে হাদিসে এসেছে আল্লাহ আনহা বলেন আমি আল্লাহর রসুলের পিঠে যখন দাগ দেখলাম কালো কালো দাগ জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহি আপনার কি ছোট বেড়ায় গুটি বসন্ত হয়েছিল অথবা প্লেগ হয়েছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন না এমন কিছুই হয় নাই তবে জেনে রাখো আয়েশা তুমি আমার একটা প্রশ্ন করেছ যেই প্রশ্ন আর কেউ পর্যন্ত করে নাই অথচ আমি সব সময়টাকে মনে রাখি সেটা আর কিছুই নয় যখন তায়েবাসীদেরকে দাওয়াত দিয়ে ফিরে আসছিলাম ওরা দাওয়াত তো কবুল করলই না আমাকে দেখা মাত্র রাস্তার দুধার থেকে এমন ভাবে পাথর বৃষ্টি বর্ষণ হতে লাগলো আমি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে লুটিয়ে পড়েছিলাম ওরা আমাকে ধরে আবার পাথর ছুটতে আরম্ভ করলো আমি দৌড় দিলাম আবারও বেহুশ হয়ে পড়ে গেলাম আবারও আমাকে ওরা দাঁড় করিয়ে পাথর মারতে আরম্ভ করলো তৃতীয়বারে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই ওরা মনে করলো লোকটা বোধহয় মরে গেছে আমি তখন কিছুক্ষণ পরে উঠে পাশের জঙ্গলে গিয়ে একটু শরীর ধুইলাম জিব্রাইল ফেরেস্তা হাজির হয়ে গেল বলল ইয়া রাসুল আল্লাহি আজকে আপনার কাছে আসমানের কোনো বার্তা নিয়ে আসি নাই কোনো ওহিনী আসি নাই আজকে এসেছি আর একজন ফেরেস্তাকে পরিচিত করার জন্য পরিচয় করিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা সামনে হাজির হয়ে আসলেন বলেন ইয়া রাসুল আল্লাহি আল্লাহ রাব্বুর আলমিন আমাকে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত করেছেন আপনি যদি হুকুম করেন এই তায়েফের বিশাল দুই দিক থেকে পাহাড়কে চাপা দিয়ে তায়েববাসীদেরকে জনমের তরে বিদায় করে দিব আল্লাহর রসুল সাল্লাম বললেন জিব্রাহিম এই কম যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত পৌঁছাবো ইতিহাস সাক্ষী আল্লাহর রাসুল সাল্লাহসাল্লামকেও পাথর মারা হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে শুধু এ পর্যন্ত নয় হত্যা করার চক্রান্ত করা হয়েছে কোরআনুল করিমে আল্লাহ সুবাহান বলছেন যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আর যখন কাফেররা তোমাকে ষড়যন্ত্র তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল তোমাকে বন্দি করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে বের করে দিবে আল্লাহ তারা বলছেন এই চক্রান্ত যখন করছিল তখন তুমি তো দেখো নাই আল্লাহ তারা দেখতেছিলেন জেনে রাখো অয়াম করুন অয়াম করুল্লাহ ওরা চক্রান্ত করছিল আর আল্লাহ তালাও বসে বসে ওদের চক্রান্তের জবাব দেওয়ার পরিকল্পনা করছিলেন অল্লাহ খৈরুল মা কিরিন আল্লাহ তালা ওদের চেয়ে উত্তম নকশাকারী চক্রান্তকারী ভাইরা আমার এজন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে গেলেন আপনারা জানেন মক্কার কাফেররা পরামর্শ করলো কে আছে এরকম আবু জাহেল আবুল আহাবরা বসেছিল এরকম ভাবে হাদিস বলা হয়েছে মুসলিম শরীফ সহি হাদিস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইনদাল বাইত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন ও আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন আবু জাহেল এবং তার কিছু সঙ্গীরা ওখানে বসেছিল ওয়াকাদ নুহেরাত জাজুরুন বিল আমস গতকাল এর আগের দিন একটা উট জবাই করা হয়েছে ফাকাল আবু জাহাল আবু জাহাল তার সঙ্গীদেরকে বলল আইয়ুকুম ইয়াকুম ইলা সালা জাজুরে বনি ফুলানিন তোমাদের মধ্যে কোন ব্যক্তি এরকম সাহসী আছো যে ওই যে অমুক গোত্রে একটা উট জবাই হয়েছে কালকে ওটার নারী ভুড়িগুলো নিয়ে আসবে ফাইয়া খুজুহু ফাইয়া দাউফি কাতফি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এনে মোহাম্মদ সাল্লাম যখন সেজদায় যাবে ইজা সাজাদা যখন তিনি সেজদায় যাবে তখন তার পিঠের উপরে কাঁধের উপরে রেখে দিবে ফাকাম ফাম্বাস আশকাল কম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন আমি দেখলাম ফাম্বাস আশকাল কম ওদের মধ্যে সবচেয়ে হতভাগা সে লোকটা উঠে গেল ফা খাজাহু এগুলো টেনে আনলো ফালাম্মা আলাইহি ওয়াদাহু বাইনা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সিজদায় চলে গেলেন তখন তারা এই উটের নারী ভুঁড়িগুলো আল্লাহ রসুলের কাঁধের উপরে চড়িয়ে দিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু যখন শেষ যখন থেকে উঠতে পারছিলেন না হাকু এই পরিস্থিতি দেখে তারা হাসাহাসি করতে লাগলো আব্দুল্লাহ বিন রাজি আল্লাহ তাআলা বলছেন তারা হাসাহাসি করতে করতে গড়াগাড়ি করে একজন আর গায়ে আর একজন পড়ে যাচ্ছিল ওয়ানা বলছেন আমি তখন দেখতেছিলাম আমি বিদেশি মানুষ মানাতুন আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো তারা আমি আল্লাহ রাসূলের কাঁধের থেকে এটা ফেলে দিতাম কিন্তু আমি বিদেশি মানুষ আমার সেই ক্ষমতা ছিল না অন্নবী সাল্লাহ আলাইসাল্লাম সাজুদ্দিন মায়ার ফাওরা সাহু আর আল্লাহর রাসুল সাল্লাম সেই অবস্থায় রইলেন সেজদা অবস্থায় রইলেন মাথা উঠাতে পারছিলেন না হাত্তাইন তালাকা ইনসানুন ফাখবারা ফাতেমাতা অতবার একজন গিয়ে ফাতে মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল মাতু ফাতে মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন ওহিয়া জুয়াইরিয়াতুন তখনও তিনি ছোট ছিলেন ফাতারাহাত আনহু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের পিঠের থেকে ফেলে দিল সুম্মা আকবালা তালেহিম তাস্তিমুহুম এরপরে ফাতে মারাদি আল্লাহ তাল আনহাইদেরকে গালি দিতে লাগলেন ফালাম্মা তদান নবী সাল আলাই সাল্লাম তাহু আল্লাহর নবী সাল আলাই সাল্লাম যখন সালাত শেষ করলেন রাফা তাহু তখন তিনি আওয়াজ উচ্চ করলেন সুম্মা দা আলাইহিম এরপরে তাদের বিরুদ্ধে বদয়া করলেন ওয়াকানা দা দা সালাসান আল্লাহর নবী সাল্লাম যখন কোনো বদয়া করতেন বা দোয়া করতেন তিন তিনবার করে করতেন ওয়াইদা সালা সালা সালাসান যখন আল্লাহর কাছে কোনো আবেদন করতেন তিন তিনবার করতেন সে অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ হুম্মা আলাই কাবে কোরাইশিন আল্লাহ হুম্মা আলাই কাবে কোরাইশিন আল্লাহ হুম্মা আলাই কাবে কোরাইশিন আল্লাহ তুমি কোরাইশদেরকে পাকড়াও করো আল্লাহ তুমি কোরাইশদেরকে পাকড়াও করো আল্লাহ তুমি কোরাইশদেরকে ধরো রাসুল পাকসালাম তিনবার এই দোয়া করলেন আজকে অনেকে মনে করে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওসাল্লাম কারো জন্য বদ্ধ করেন নাই কাউকে আঘাত করেন নাই ওই আল্লাহর দুশ্মনেরা তোদের ফাজাইলের কিতাবে হয়তো এমন কোন হাদিস নাই কিন্তু জেনে রাখবি আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বদ্ধও করেছেন মুসলিমের সই হাদিস এরা এই হাদিসগুলো বাদ দিয়েছে আর এদের এই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে সেদিন বক্তব্য দিয়েছে কোরআনের থেকে জেহাদকে বাদ দিতে হবে এই ভাষণ দিয়েছে এরা কারা আমি এবার আগেই লেকচার দিয়েছিলাম র্যান ইনস্টিটিউট এই জাতীয় লোকদেরকে এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানকে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম পয়সা দিয়ে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কোরআনের থেকে জেহাদের আয়াতগুলোকে তুলে দেওয়ার জন্য আমার ভাইয়েরা এই লোকগুলো বলে আল্লাহর নবী কাউকে কিন্তু কষ্ট দেন নাই এই যে হাদিসে আসলো যে তিনবার তিনি বদ্ধ করলেন এরপরে খালি এখানে ক্ষান্ত নাই আল্লাহ রাসুল সাল্লাহ এর পরে নাম ধরে বললেন আলাই আল্লাহ আলাই কবি আবি জাহাল ইবনে হেসামিন হে আল্লাহ তুমি আবু জাহাল ইবনে হেসাম হেসামের পুত্র আবু জাহালকে ধরো ওতবা ইবনে রবিয়া ও ইবনে রবিয়া রবিয়ার দুই পুত্র ওতবা এবং সাইবা যারা এই কাজ করেছে ওদেরকে ধরো ওয়াল ওয়ালিদ ইবনে উকবা ওয়ালিদ ইবনে উকবাকে ধরো উমাইয়া ইবনে খালাফ উকবা ইবনে আবি মুআইদ উমাইয়া ইবনে উকবা ইবনে আবি মুআইদ এদেরকে ধরো ওয়া যাকারা সাবিআ এই ছয় জনের নাম আব্দুল্লাহ বিন মাসউদ বলে আমার মনে আছে আর একজনের নাম মনে নাই ওয়ালা মাহফাজহু এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাওয়াল্লাযী বাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হককে আল্লাহর কসম যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহামকে সত্য দিন নিয়ে পাঠিয়েছেন সে আল্লাহর কসম করে বলছি সাম্মা আল্লাহ রাসুল সাল্লাম যেই সাতজনার নাম ধরে বদ্ধ করেছিলেন আমি তাদের প্রত্যেকে দেখেছি সারা আয়াম বদরিন বদরের দিন তারা লাশ হয়ে চিত হয়ে পড়ে আছে বদরের দিন তাদেরকে হত্যা করা হয়েছে সুম্মা সোহেব কলবে কলিবে বদরিন এরপরে তাদেরকে বদরের যে গর্তের মধ্যে কুকুরের মতো টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ তালা সাহায্য করেন মমিনদেরকে একটু সময় নেন আল্লাহ একটু পরীক্ষা করেন সেই জন্য ভাইয়েরা আমার আমি আলোচনা করছিলাম দিনের পথে বাধা আসবে আল্লাহ তালা একটু পরীক্ষা করেন মমিনদেরকে কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আম হাসিব তোমান রাখু তোমরা কি মনে করেছ তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে আল্লাহ তারা তোমাদের মধ্য থেকে জেনে নিবেন না কারা জেহাদ করলো ওয়ালাম ইয়াত্তাকিজ মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলি ওয়ালাল মুমিনা ওয়ালিজা কারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানালো এহুদিদেরকে খ্রিস্টানদেরকে সুদখোরদেরকে মদখোরদেরকে এরকম দেবীদেরকে কারা বন্ধু বানালো আল্লাহ তারা এটা দেখে নেবেন না এমনি তোমাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ খাবিরুম বিমা তামালুন তোমরা যা করছো আল্লাহ তালা এগুলো ভালো করে জানেন সুরায় তবা ষোলো নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে আর এক আয়াত সুরায় বাকারার একশো পঞ্চান্ন নাম্বারতে বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া বিভিন্ন ভীতির মাধ্যমে ক্ষুধার মাধ্যমে এবং যান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব মমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় হার হয়ে ঝুলতে চায় আগুনে তাকে পোড়া খেতে হবে হাতুড়ির বাড়ি খেতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমের জান্নাত যদি পেতে চাও ও মমিনেরা তোমাদেরকেও সেই দুনিয়ার আগুনে পোড়া খেতে হবে জুলুম নির্যাতন সহ্য করতে হবে তোমাদেরকে হাতুড়ির বাড়ি খেতে হবে এরপরই আল্লাহ তারা তোমাদের সাহায্য করবেন আল্লাহ তারা ওয়াদা করেছেন পরানুল করিমে আল্লাহ তারা আর বলেছেন সুরায় আনকাবুতের দুই তিন নম্বর আয়াতে মানুষ কি মনে করলো আমি ওদেরকে এমনি ছেড়ে দিব আইন তোরাকু ছেড়ে দিব তাদেরকে ছেড়ে দেওয়া হবে আমান্না তারা বলবে যে আমরা ইমান এনেছি এই দাবি করলো আর এতে আমি ছেড়ে দিব এইটাই মনে করেছে তারা বলবে আমরা মমিন এরপরে বিশ্বাস করবে দুর্গা দেবী গজের পিঠে চড়ে আসলে হাতির পিঠে চড়ে আসলে দেশে ফল ফসলে ভর ভরে যায় এরপরে বিশ্বাস করবে যে সুদ খাওয়া হালাল ঘুষ খাইলে কি হয় এরকম ভাবে আল্লাহর বিধানকে তারা মানবে না এরকম তারা ইমানের দাবি করবে দিকে এমনি ছেড়ে দেওয়া হবে ওয়াহুমলা ইউফতানুন পরীক্ষা করা হবে না আল্লাহ তারা বলছেন ওলাকাদ আমি তাদের আগের লোকদেরকেও পরীক্ষা করেছি আল্লাহ তারা অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা তাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমরা সত্যি আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মাওলা একথা বিশ্বাস করি কিনা নাকি আমরাও মিথ্যাবাদী এটা আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন সাদ রাদি আল্লাহ তালু বলেন কালাইয়া কুলতিয়া রাসুল আইউন্নাস আসাদ্দু বালান সাদ রাদি আল্লাহ তালু বলছেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহি মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয় কারা বিপদে পড়ে কারা কালা আল আম্বিয়া বলেন সবচেয়ে বিপদের সম্মুখীন হন আম্বিয়াগণ নবীগণ তারা নবীরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পরীক্ষা আল্লাহ বেশি করেন সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে আল্লাহর কাছে যার স্তর যতটুকু সে অনুযায়ী তারা পরীক্ষার সম্মুখীন হন হাত্তা ইবুতালা রজুল আলা কাদ্রে দিনহি এভাবে যার দিন যতটুকু সেই দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হয় ফাইন কান আসুলবুদ্দিন ইস্তাদ্দাবালাহু তার দিন যদি সত্য হয় বালা মুসিবত সত্য হয় কঠিন হয় ওয়াইন কান আফি দিন কাতুন আর যদি দিনের ক্ষেত্রে তার ইমান দুর্বল হয় বালা মুসিবতটাও দুর্বল হয় সোয়াবুল ইমান বা ইহাকি বয়ান করেছে হাদিসটাকে এমনি ভাবে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম মমিনদেরকে এভাবে সাবধান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একবার সাহাবা ইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ আলা তাদুল্লাহ লানা আলা তাস্তানসিরুল লানা ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন না কাব্বাবে এমনি আরাত রাদি আল্লাহ তালানু যাকে মক্কার কাফেরা চরম নির্যাতন করেছে তিনি বললেন যে সাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিলমিল কাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় একটা চাদর গায়ে দিয়ে চাদর মুড়িয়ে শুয়েছিলেন আমরা আল্লাহ রাসুলের কাছে অভিযোগ করলাম কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আমরা তো শেষ হয়ে যাচ্ছি আমরা তো একেবারে আর সহ্য করতে পারছি না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কান আর রজুল ফিমান কাবলাকুম জেনে রাখো তোমাদের আগেও যারা তোমাদের এই পথে চলেছে তাও সেইদের পথে চলেছে আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করার জন্য যারা ঘোষণা দিয়েছে ইহফারুলাহু আহুফিল আরদে তাদের জন্য জমিনে গর্ত খনন করা হয়েছে ফায়ুজালু ফিহি তাদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে জাউবিল মেনসার এরপরে করাত আনা হয়েছে অসিহি অথবা সেই করাত তাদের মাথার উপরে রেখে দেওয়া হয়েছে ফয়ু সক্কুমে স্নাতাইনে এরপরে তাদের সেই করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে চিরে ফেলা হয়েছে ওয়ামা শুদ্ধ দালিকা আন্দিনিহি এরপরেও তারা তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই ويمشط بأمشاط الحديد ما دون لحمه من عظم أو عصب وما يصد ذلك عن دينه জেনে রাখো তোমাদের আগের লোকদের এক একজনকে এক একজন মমিনকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের থেকে গোস্তগুলিকে খসিয়ে ফেলা হয়েছে এরপরও তাদেরকে এত জুলুম নির্যাতন তাদেরকে দিন থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই আজকে তোমরা আমার কাছে এখন অভিযোগ করছো জেনে রাখো আমরা জেনে রাখো আল্লাহ তারা এই দিনকে পরিপূর্ণ করেই ছাড়বেন হাত্তা ইয়াসির মিন হাজরামুত এমনকি একজন আরোহী একজন পথিক সানা থেকে হাজরামাউত পর্যন্ত একা একা ভ্রমণ করবে লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমি জিবা আলা গানামহি অথবা বকরিটা বাগে নিয়ে যায় কিনা এই ভয়টা থাকবে এছাড়া আর কোনো ভয় থাকবে না এরকম একটা পরিবেশ আসবে ওয়ালা কিন্নাকুম জিলুন কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো বোখার হিসেবে হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছয়শো বারো নাম্বার ছয় হাজার নয়শো তেতাল্লিশ তিন হাজার চারশো ষোলো আবু দাউদের দুই হাজার ছয়শো উনপঞ্চাশ নাসাই শরীফের পাঁচ হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস বিভিন্ন কেতাবে আছে এ হাদিস আমাদেরকে জানিয়ে দেয় আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার করে দিলেন যে তোমাদের উপরে সেই জুলুম নির্যাতন আসবে জেনে রাখো এর পরেও তোমাদের যদি দিনে পরদল থাকতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের নুসরাত করবেন যেটা হাদিসের শেষাংশে বলা হয়েছে যে আল্লাহ তালা এই দিনকে পূর্ণ করেই ছাড়বেন আর বাস্তবে তাই হয়েছিল আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে মক্কার যখন বিলাল রাজি আল্লাহ তালা আনহুকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে নির্যাতন করা হচ্ছিল আম্মার এমনি ইয়াসেরকে নির্যাতন করা হচ্ছিল ইয়াসের পরিবারকে নির্যাতন করা হচ্ছিল এমনকি আবুল জাহাল আম্মার এমনি ইয়াসের মা সুমাইয়া রাজি আল্লাহ আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে ইসলামের প্রথম শহীদ একজন মহিলা যে ইসলামের জন্য জীবন দিয়েছে তবুও তাওহিদের থেকে আল্লাহর একত্রের থেকে এক চুল পরিমাণ সরে নাই ভাইরা আমার আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এরকম নির্যাতন চোখে দেখলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে জেহাদের হুকুম দেওয়া হয় নাই তিনি সান্তানদের সাবরানিয়া আল ইয়াসের সাবরানিয়া আল ইয়াসের হে ইয়াসের পরিবার তোমরা সবর করো তোমরা সবর করো ধৈর্য ধারণ করো ভাইরা আমার আমাদের মনে রাখতে হবে এরকম জুলুম নির্যাতন যুগে যুগে কুফাররা করেছে আপনারা জানেন ইতিহাস পরিষ্কার করে দেয় আমি আশ্চর্য হবেন যখন উনিশ আঠারোশো ছেচল্লিশ সালে মহারাজা গোলাম সিং কাশ্মীর খরিদ করল এবং জোরপূর্বক সেখানে তার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তখন দুইজন মুসলিম নেতা একজন মল্লী খান আর একজন সবুজ আলী খান তারা এর প্রতিবাদ করল তখন গৌরব সিং এই দুই নেতাকে ধরে এনে উল্টার টানিয়ে রশি দিয়ে উল্টা করে পা উপরে দিয়ে নিচের দিকে টানিয়ে তার দরবারে যখন ঝুলন্ত অবস্থায় চামড়া খোলার নির্দেশ দিল এবং চামড়া খুলতে আরম্ভ করলো এই ভয়ানক দৃশ্য এমন ছিল গোলব সিং এর ছেলে রামবীর সিং সহ্য করতে না পেরে দরবার থেকে বেরিয়ে যাচ্ছিল গোলব সিং তাকে ধমক দিয়ে বলল যদি এই দৃশ্য দেখতে না পারো সহ্য করতে না পারো তাহলে তোমাকে আমি যুবরাজ বানাবো আমার পরে তুমি রাজা হতে পারবে না ভাইরা আমার এরকম জুলুম নির্যাতন করা হয়েছে শুধু এ পর্যন্তই নয় যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে আমরা ইতিহাস থেকে দেখি হজরতে নুহ আলাই আলাইহিসালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত তার জাতিকে দাওয়াত দিয়েছেন আর তার জাতি তাকে চরমভাবে জুলুম নির্যাতন করেছে এমনি ভাবে ইউনুস আলাই আলাইহিসালাম হকের দাওয়াত দিয়েছেন তাকে মাছের পেটে যেতে হয়েছে ইব্রাহিম আলাই আলাইহিসালামকে নমরুদের আগুনে যেতে হয়েছে মুসা আলাই আলাইহিসালামকে নিন্দরিয়ার তুফানে যেতে হয়েছে জাকারিয়া আলাইসালামকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে ঈসা আলাই হিসালামকে জেলখানায় ফেলে দেওয়া দেওয়া হয়েছিল ইয়াকুব আলাই ইসলাতাম চল্লিশ বছর ক্রন্দন করতে হয়েছে ইউসুফ আলাই ইসলামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান দান শহীদ করা হয়েছে মাথা ভেঙে দেওয়া হয়েছে বেলাল রদি আল্লাহ তালানহুকে উত্তপ্ত বালির উপরে চিত করে শোয়ানো হয়েছে সুমাইয়া রদি আল্লাহ তালানহুকে টুকরা টুকরা করা হয়েছে জারিরা রদি আল্লাহ তালানহার চক্ষু উঠিয়ে দেওয়া হয়েছিল লবিনার চামড়া ঘুরে ফেলা হয়েছিল বদরের যুদ্ধে চোদ্দ জন সাবি শহীদ হল ওহুদের যুদ্ধে সত্তর জন সাবি শহীদ হল হামজারাদি আল্লাহ তালানহুকে বারো টুকরা করা হয়েছিল খাব্বাবেন নারাতরাদি আল্লাহ তালানহুকে আগুনের আঙ্গারের ভিতরে ছোঁয়া রাখা হয়েছিল খুবাইব রাদি আল্লাহ তালানহুকে মক্কার ফাঁসিতে ঝুলানো হয়েছিল আর ফাঁসির কাস্টে ঝুলে তিনি কবিতা পড়েছিলেন আমার কোন দুঃখ নেই আমার কোন পরোয়া নেই যখন আমার এই ফাঁসি হচ্ছে জীবন যাচ্ছে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য আমি জীবন দিচ্ছি এরপরে আমি কোন কাতে ঢলে পড়ব ডানে না বামে সেই পর আমার নেই খাসি যখন জবাই করে ঝুলানো হয় তখন সে চিন্তা করে না কোন দিকে ঢলে পড়ছে ভাইরা আমার এমনি ভাবে হোজাফার দিয়ে আল্লাহ আনহুর জন্য উত্তপ্ত করাই তেলের ভিতরে তার সঙ্গীদেরকে ঢেলে দেওয়া হয়েছিল ইতিহাস থেকে আপনারা জেনে নেবেন এমনি ভাবে দরবারে মহাজবিন জওয়াল রাজি আল্লাহ তালান হকের পর্চাম উঠিয়েছিলেন মুসাবিন ওমায়ের লাশ ফেলে দেওয়া হয়েছিল আমর এমনি জমু রাজি আল্লাহ তালাকে টুকরো টুকরো করা হয়েছিল এমনি ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দুইশো ছাপ্পান্ন সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের যুগী শাহাদ বরণ করেন এবং সাতাইশ হাজার সাহাবি বিভিন্ন যুদ্ধে শাহাদ বরণ করেছেন সাইদ এমনি জোবাই রাজি আল্লাহ তালাহুকে হাজ্জাজ এমনি ইউসুফের আদালতে জবে করা হয়েছিল আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে মরতে হয়েছে আহমদ এমনি হাম্বুল রহমতুল্লাহ আলাই পিঠে দোর্রা মারা হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে লাঞ্ছিত করা হয়েছে মদিনার গলিতে গলিতে বেঁধে বেঁধে টানা হেচড়া করা হয়েছে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইকে মসজিদের সামনে তাকে হত্যা করা হয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল এমনি ভাবে ইমাম এমনি তাইমা রহমতুল্লাহ আলাইকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে শাহরুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের আঙ্গুল কেটে ফেলা হয়েছিল মুজাদ আল বিসানি রহমতুল্লাহ আলাইকে জেলখানায় যেতে হয়েছে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে অন্ধ করে দেওয়া হয়েছিল এমনি ভাবে শাহিকুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই মালটার জেলখানায় গিয়েছিলেন চোদ্দ হাজার ওলামাইকেরামদেরকে দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত গাছে গাছে ঝুলানো হয়েছিল ওলামাইকেরামদেরকে শুকুরের চামড়া বিধে ঢুকিয়ে দিয়ে এরপরে ঘোড়ার পায়ের সঙ্গে বিধে দিয়ে হত্যা করা হয়েছিল ভাইরা আমার যুগে যুগে ইসলামের কথা যারা বলেছে যুগে যুগে যারা হকের কথা বলেছে তাদেরকে ঘর ছাড়তে হয়েছে মসজিদ ছাড়তে হয়েছে মাথা ছাড়তে হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে দিনের কথা আমরা যতদিন পর্যন্ত বলবো অতদিন জুলুম নির্যাতন আসবে তারপর আমাদের মনে রাখতে হবে আমরা কাজ করছি কার জন্য আল্লাহর জন্য জেনে রাখো মোমিনদের মাওলা আছেন মোমিনদের মাওলাকে আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম জেনে রাখো কাফেরদের কোন মাওলা নেই ওদের মাওলা দেব দেবী ওদের মাওলা দুর্গা দেবী মোমিনদের মাওলা হচ্ছে আল্লাহ মোমিনদের মাওলাকে কোরআন পরিষ্কার করে দিয়েছে যারা মমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে আর যারা কাফের তারা তাগুতের রাস্তা যুদ্ধ করে পরিষ্কার হয়ে যায় মমিন আর কাফেরদের চিন্তা চেতনা তাদের কাজকর্ম কি হবে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তালার পথে যারাই আসছে তাদের কি পরীক্ষা করা হবে চক্রান্ত যুগে যুগে হয়েছে আল্লাহ তালা বলছেন যারা চক্রান্ত করেছে তাদের চক্রান্তের শেষ পর্যন্ত তারাই শিকার হয়েছে আইল্লা এরাও সেই আগের তাদের পূর্বপুরুষ আবু জাহেল আবুল হাব ওতবা সাইবা ফেরাউন নমরুদ্দের যে পরিণতি হয়েছে এরাও সেই পরিণতি ভোগ করার অপেক্ষায় রয়েছে সুরায় ফাতের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তারা পরিষ্কার বলেছেন তুমি আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন পাবে না আল্লাহর নিয়ম আছে আল্লাহ তালা জালিমদেরকে একটু ঢিল দেন এরপরে এমনভাবে শক্তভাবে ধরেন তাদের পালাবার জায়গাও তারা খুঁজে পায় না ভাইরা আমার আল্লাহ তালা বলছেন সুরায় হেজরে তিন নম্বর আয়াতে দার হুম ইয়াকুলু ওয়াতামাত্তাউ হিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন ওদেরকে একটু ছেড়ে দাও তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক তারা দুনিয়া একটু গাফেল থাকুক অচিরে আল্লাহ তালা তাদেরকে ধরে ফেলবেন এমনি ভাবে কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন কুলু তামাত্তাউ কলিলান মুজরিমুন তোমরা খাও এবং দুনিয়ায় মৌজ মারো আনন্দ ফুর্তি করো কালিলান সামান্য সময়ের জন্য এরপরে জেনে রাখো তোমাদের পিঠের উপরে মোহর লাগে গেল ইন্নাকুম মুজরিমন তোমরা মুজরিম তোমরা অপরাধী তোমরা অত্যাচারী তোমরা পাপি তোমরা আল্লাহ দহি তোমাদের পিঠে সেই সিল পড়ে গেছে কেয়ামতের মাঠে বলা হবে ওহে মুজরিমরা আজকে যারা মুজরিম তারা আলাদা হয়ে যাও মোমেনদের থেকে তাদের রাস্তা আলাদা হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ তালা কোরআনুল করিম পরিষ্কার বলে দিয়েছেন فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة من عند ربك وما هي من الظالمين ببعيد سورة হুদের বিরাশি এবং তিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি ওদের উপরে এমন চরম আজাব দিলাম তাদের উপরে আমি জালনা উপরকে নিচে করে দিলাম নিচকে উপার করে দিলাম এবং নাম লেখা বৃষ্টির মতো পাথর খণ্ড তাদের উপরে বর্ষণ করলাম ভাইরা আমার আল্লাহ তালার নুসরাত আমাদের জন্য অবধারিত আল্লাহ তালা কোরআনকে বলেছেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ বাদরিন ওয়াং তুমাদিল্লা আল্লাহ তারা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন তখন তোমরা ছিলে দুর্বল অসহায় আল্লাহ তালা আমাদের হীন বলছিলে তোমরা সুরা বাকারা পঁচিশ নম্বর আয়াত এরকম আল্লাহ তালা বহু আয়াতের কথা বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে দিনের পথে আমাদের সাহায্য করে আসতে হবে এগিয়ে আসতে হবে আল্লাহ তালা বলছেন সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে এই তোমরা যদি আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তালা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা গুলো স্থির রাখবেন তোমাদের পা কি রাখবেন অটল রাখবেন দৃঢ় রাখবেন সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াত এমনি ভাবে সুরায় আল ইমরানের একশত ষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন এই বালাকুম জেনে রাখো আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন ফালা বালাকুম তোমাদের কেউ তোমাদেরকে বিজয়ী পরাজয় করতে পারবে তোমাদেরকে তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না আর আল্লাহ যদি তোমাদেরকে অপমান করেন তোমাদেরকে লাঞ্ছিত করেন তাহলে আল্লাহর পরে তোমাদের কে সাহায্য করার মতো আছে সুরা আল ইমরানের একশত ষাট নম্বর আয়াত সেজন্য আমরা সর্বক্ষেত্রে সাহায্য কামনা করবো কার আল্লাহ সাহায্য কামনা করব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশ করেছেন সুরায় হুদের একশো বারো নম্বর আয়াতে ফাস্তাকিম কামা উমির তামান তাবা আকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তামালুনা বাসির আল্লাহ বলছেন সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছ সেভাবে তুমি এবং তোমার সাথী যারা তবা করেছে সকলে অবিচল থাকো আল্লাহ বলেছেন আমাদের নবীজিকে ফাস্তাকিম তুমি অটল থাকো দৃঢ় থাকো কামা উমিরতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে দিনের ব্যাপারে কোনো আপোষ নাই কোনো ছাড় নাই অনেকে আজকে হেকমা হেকমা করে করে আর বলে যে একটু হেকমাও অবলম্বন করা দরকার কৌশল অবলম্বন করা দরকার আমি জিজ্ঞেস করতে চাই হেকমা হেকমা করে করে কৌশল কৌশল করে করে আজকে যারা পিঠ বাঁচাতে চাও তোমাদের ধারণা এই যে আমরা মরে গেলে বোধহয় ইসলাম আর টিকবে না সেজন্য আমাদের কাছে ইসলাম ঠেকা আমরা মরে গেলে ইসলাম রক্ষা করার কেউ নেই আল্লাহর কসম জেনে রাখো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বদরের যুদ্ধে গেলেন তখন তিনি এই চিন্তা করেন নাই এই তিনশো তেরো জন মানুষ যদি মরে যায় শহীদ হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে কে এরকম চিন্তা তো তিনি করলেন না এক হাজার সশস্ত্র যোদ্ধার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করলেন আল্লাহর নবী সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল অনেক অনেক কম ছিল তারপরেও আল্লাহ তারা সাহায্য করেছেন কোরআন বলছে কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসিরাতাম বিজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন বিজনিল্লাহ আল্লাহর নুসরাত আল্লাহর হুকুমে হয়েছে না কার হুকুমে মোমেনদের সাহায্য করেন কে কাজে ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রবির সাহাবিরা দিনকে স্থির রেখেছেন নিজেরা জীবন দিয়েছেন আর আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য ইসলামের ছাড় দিই সাহাবাহাম কি করেছেন নিজেদের জীবনকে বাজি রেখেছেন ইসলামের সামান্য ক্ষতি বরদাস্ত করেন নাই আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পরস্যের বিশাল বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত ছিল মদিনে হামলা করার জন্য আর একদিকে মোসাইলামাতুল কাজাব নামে ইয়ামান থেকে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি দেখ অনেক লোকেরা দলে দলে তার উন্মত হতে শুরু করলো আর একদিকে একদল মুসলমান মোরতাদ হয়ে গেল এই সময় আর দল মুসলমান তারা বলল আমরা জাকাত দিব না এই মুসলমানরা কিন্তু লাইলাহিল্লাহ ত্যাগ করে নাই লাইলাহিল্লাহ পড়ত এই মুসলমানগুলো মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিত এই মুসলমানগুলো নামাজ অস্বীকার করে নাই রোজা অস্বীকার করে নাই হদ অস্বীকার করে নাই শুধুমাত্র একটা জিনিসকে অস্বীকার করেছে কি করল অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বলল অমর আবু বকর এই লোকগুলোতে ইসলাম ত্যাগ করে নাই লাইলা ইল্লাল্লাহ পড়ে নামাজ বি পড়ে রোজাবি রাখে হজ বি করে এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নাই এরা তো আর ইসলাম ত্যাগ করে নাই এখন বরং যারা মোরতাদ হয়ে গেছে যারা মিথ্যা নবীর উন্মত হচ্ছে অপরদিকে রোম পরশে আক্রমণ আছে এদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনহু আল্লাহর নবীর যোগ্য উত্তর সুরি আজকে মহরমের এই মাস আসলে শিয়ারা নাচানাচি করে আর বলে আবু বকর অমর ওসমানরা অবৈধ ছিল মহাব্বাতে আলীর নামে লাফালাফি করে আশুরার থেকে তারা নিয়েছে শুধুমাত্র ইমাম হোসাইনের শাহাদাতের জন্যই বোধহয় প্রসিদ্ধ আমি আজকে আশুরার লেকচারের জন্য দেই না যেহেতু আগে অনেক লেকচার আছে উপরে আশুরার দিন ইমাম হোসাইনের কেন্দ্র করে প্রসিদ্ধ নয় আল্লাহ তালা আসমান জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিনে জান্নাত নাম সৃষ্টি করেছেন আশুরার দিনে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন আশুরার দিনে হ্যাঁ এটা ভিন্ন বিষয় আল্লাহ রাসুল সাল্লাম আশুরার দিন রোজা রাখতেন এবং সাহাবিদেরকে রোজা রাখতে বলতেন এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত সাহাবা একরাম আশুরার রোজাকে ফরজ হিসাবেই পালন করতেন এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসুল সাল্লাম বলেন এখন আশুরার রোজা যার মনে চায় রাখো যার মনে চায় নাও রাখতে পারো সাহাবা একরাম বলেন ইয়া আশুরার দিনে এহুদি খ্রিস্টানরা রোজা রাখে আল্লাহ সাল্লাম বললেন তাহলে ওদের বিরোধিতা করো তোমরা আশুরার সঙ্গে একদিন আগে অথবা একদিন পরে মিলাইয়া রোজা রাখো রোজা রাখার ক্ষেত্রে পর্যন্ত এহুদি খ্রিস্টানদের সঙ্গে কোন রকম মিল রাখতে আল্লাহ রসুল বর্জন করলে নিষেধ করে দিলেন আর আজকে যারা আল্লাহর বিধানকে বাতিল করে সেই খ্রিস্টানদের বিধানকে বাস্তবায়ন করেছে যারা আহুদি খ্রিস্টানদেরকে মমিনদের পরিবর্তে বন্ধুরূপে গ্রহণ করেছে আল্লাহ তারা কোরআনে বলেছেন আমানু লা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মমিনদের পরিবর্তে বন্ধু বানাইও না অমাইয়াতাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম জেনে রাখো তোমাদের থেকে যে ব্যক্তি বা যারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সে ব্যক্তি মুসলমান হতে পারে না সে ব্যক্তি ওদেরই একজন এভাবে পরিষ্কার করে দিল আজকে সেই ইহুদিদের সঙ্গে আমরা মিল মহব্বত রাখি যাই হোক এটা ভিন্ন বিষয় এই আসুরার দিনে ইমাম হুসাইন ও শাহাদত বরণ করেছেন এর দ্বারা আসুরার দিনের মর্যাদা না বরং আসুরার দিনে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান শাহাদত বরণ করায় তার শাহাদতের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে আমরা এখান থেকে কি শিখব এখান থেকে এটা শিখব না বুক চাপড়াবার বলবো হায় হাসান হায় হোসাইন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়াশাক্কাল জিউবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া ওই ব্যক্তি আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয় যারা বুক চাপড়ায় গাল চাপড়ায় জামা ছিঁড়ে ফেলে আর দাবে দাওয়াল জাহিলিয়া জাহিলি যুগের মতো যারা ডাকাডাকি করে ওয়া হাসানা ওয়া হোসেনা হায় পাহাড় ছিলে তুমি তুমি অমুক ময়দান ছিলে এইরকম যারা চিৎকার করে এরা আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয় সুতরাং সে অনুযায়ী শিয়া মুসলমান হতে পারে না আমি শিয়াদের নিয়ে আজকে আলোচনা করছি না যেহেতু মহরমের মাস সামনে আসুরা আপনারা রোজা রাখবেন কিন্তু এই রমক্রম যা কাজ যারা করে আমাদেরকে মনে রাখতে হবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ভাইরা আমার আসুরার দিনে যদি ইমাম হোসাইনের শাহাদতের থেকেও কিছু শিক্ষা নিতে হয় তা হচ্ছে এই ইমাম হোসাইন রাজি আল্লাহ আনহু ইচ্ছে করলে এজিদের সঙ্গে আপোষ করে চলতে পারতেন না এজিদের শাসন কি আমাদের শাসনের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল অনেক ভালো ছিল কারণ এজিদ এজিদের শাসন ছিল কোরআন সুন্না ভিত্তিক খেলাবদ্ধ অবস্থা আমির মহাবিয়া ছিলেন খলিফা তিনি তার ছেলেকে খলিফা বানাই গেলেন তাহলে খেলাবদ্ধ অবস্থা ছিল কোরআন ছিল হাদিস ছিল সাহাবিদের যুগ ছিল এর পরেও ইমাম হোসাইন রাজি আল্লাহ কেন জীবন দিতে গেলেন তিনি হকের পক্ষে ছিলেন বাতিলের সঙ্গে আপোষ করতে যান নাই এমনি ভাবে তিনি জীবন দিয়েছেন তারপরও তিনি আপোষ করেন নাই জেনে রাখো আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনহুও সে কথাই বললেন অমর আজকে তুমি আমাকে পরামর্শ দিচ্ছ জাকাত যারা অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য জেনে রাখো আল্লাহর কসম যারা সালাদ আদায় করবে অথচ জাকাত দিবে না এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব শুধু জাকাতের জন্য নয় আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা জাকাত দিত অথবা একটা উটের রশি জাকাত দিত আজকে যদি সেটাও তারা অস্বীকার করে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব আজকে যারা একটা হাদিস পরে আর বলে আল্লাহ রসুলাম বলেছেন উমির তনু নাস হাত্তাইল্লাহ আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লাই রাহিল্লাহ না বলে লাই রাহিল্লাহ বললে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না আবু মুখর সিদ্দিকে হাদিস জানতেন না তাহলে কেন তিনি এই জাকাত দিতে অস্বীকার করলো যারা এদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলেন আসল বিষয় হচ্ছে ওই হাদিসটা হলো যুদ্ধের ময়দানের হাদিস আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন যুদ্ধ চলছে এই সময় যুদ্ধের ময়দানে কিছু লোক বলল লাহ তারে মারা যাবে এই হাদিস এটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উমের তনু নাস আমি লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত লাহিল্লাহ না বলবে লাইলাহ বললে যুদ্ধ বন্ধ করে দিতে হবে এটা যুদ্ধের ময়দানের হাদিস এর অর্থ এই নয় একজন লোক লাইলাহ বলল এরপরে যত রকম কুফুরি সেরে কি কথা বলল কাজ করলো এবার ইমান ভাঙবে না এই লোকগুলো মূলত এরা নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করেছে উজু ভঙ্গের কারণ মুখস্থ করেছে রোজা ভঙ্গের কারণ মুখস্থ করেছে কিন্তু ইমান ভঙ্গের কারণে মুখস্থ করে নাই জীবনে শুনেও নাই যদি জানতো ইমান ভঙ্গ হয়ে যায় কি কারণে ভঙ্গ হয়ে যায় তাহলে তারা এই সমস্ত কাজ বলতো কথা বলতো না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বললেন অমর তুমি জাহিলি যুগে সিংহ ছিলে ইসলাম গ্রহণ করে শ্রীগাল হয়ে গেছ জেনে রাখো আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আবুকর জীবিত থাকবো তা হতে পারে না কাদের বিরুদ্ধে যুদ্ধ করলে ঘোষণা করলেন লাইল্লাহ পড়ে নামাজও রাখে জাকাত হজ করে রোজাও রাখে জিকিরবি করে সব ঠিক আছে কোরআন হাদি সব মানে শুধু একটা বিধানকে অস্বীকার করেছে কোনটাকে আবু সিদ্দিক কি বললেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই দিনের সামান্য ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে আর আমি রক্ষাপতা হতে পারে না আমার জীবন চলে যাক ইসলাম রক্ষা পাবো আমি সেটা কাজ করছি এমনি ভাবে এমাম হুসাইন রাদি আল্লাহ তালানু সে কথায় জানিয়ে দিলেন দিনের ক্ষতি হবে দিনের সামান্য আচর লাগবে আর আমি হুসাইন জীবিত থাকবো তা হতে পারে না তিনি লড়াই করে শাহাদত বরণ করেছেন ইতিহাস তৈরি করে গেলেন বাতিলের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই করব যুদ্ধ করব জীবন দিব তারপর আপোষ করা যাবে না এজন্য যদি তোমার শাহাদত হয়ে যায় মৃত্যু হয়ে যায় তোমার মৃত্যু নয় মৃত্যু ওদের হবে কতলে হোসাইন দর হকিকত মর গিয়ে জিদ হয় ইসলাম জিন্দা হতা হয় হর বলা কে বাদ ইমাম হোসাইনের শাহাদত এটা হেসাইনের শাহাদত নয় বরং যারা তাকে হত্যা করেছে ইয়াজিদ তাদেরই মর মৃত্যু হয়েছে ইতিহাসে তারাই মরে গেছে যুগে যুগে তারা আল্লাহর দিনের পক্ষে থাকবে আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকেও সাহায্য করবেন ইন্না আতেইনা কাল কৌসার হে নবী আপনাকে আমি কাউসার দিয়েছি ফাসাল্লি রব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন আবতার জেনে রাখুন নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বংশ হয়ে যাবে আল্লাহর নবীকে কাফররা বলেছিল ওর শুধু নির্বংশ তার পুত্র সন্তান নাই বংশ থাকবে কেমনে পুত্র সন্তান দিয়ে বংশ পরিচয় তার ল্যাস কাটা ল্যাস বলে বংশকে আবতার মানে ল্যাস কাটা আল্লাহ তারা বললেন না আপনার ল্যাস কাটা নয় আপনার নাম ওরা আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ স্থান দিয়েছি কামত পর্যন্ত আদানের মধ্যে আপনার নাম ধরিত হবে আসাদু আল্লাহ যেখানে হবে সঙ্গে সঙ্গে আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ হবে একামতের মধ্যে আসাদু আল্লাহ হবে তো সঙ্গে সঙ্গে ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ হবে আপনার সালাতের মধ্যে দূরত পড়া হবে আপনার জন্য আপনার নাম ল্যাস কাটা নয় ইন্না শাহানিয়া কাহুয়াল আবতার আপনার শত্রুরাই বরং ল্যাস কাটা থাকবে ভাইরা আমার আজকের আলোচ্য বিষয়টাই ছিল যুগে যুগে যারা হকের কথা বলেছে যুগে যুগে যারা হেদের কথা বলেছে যুগে যুগে যারা আল্লাহর দিনকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কথা বলেছে তাদের উপরে জুলুম এসেছে নির্যাতন এসেছে এরপরেই আল্লাহ তালা নুসরাত এবং সাহায্য এসেছে আমরাও তার ব্যতিক্রম নয় আল্লাহ সুবহান হুয়া তার আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার বা আমল করার তফিক দান করুন আমিন ওয়াকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ আলী ওয়াল সাইল মুসলিমিন আল্লাহ ইয়ালামু মা তাসনাউন